যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর শ্বশুর বাড়ি রাখে খোঁজ বউকে নিয়ে ঘুরে রোজ শ্বশুর শ্বশুর বাড়ি রাখে খোঁজ বউকে নিয়ে ঘুরে রোজ মাঝ গ্রামে কেমন আছে মাঝ গ্রামে কেমন আছে রাখে না খবর রাখে না খবর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর ছেলে তখন ছোট্ট শিশু বাবা যখন মরে এক মুঠো চাল ছিল না তো মায়ের শূন্য ঘরে ছেলে তখন ছোট্ট শিশু বাবা যখন মরে এক মুঠো চাল ছিল না তো মায়ের শূন্য ঘরে জীবন করে ছিন্ন ভিন্ন কুরবান করে ছেলের জন্য জীবন করে ছিন্ন ভিন্ন কুরবান করে ছেলের জন্য আজ স্বপ্ন ভরা মায়ের চোখে অশ্রুরি নহর অশ্রুরি নহর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর শ্বশুর বাড়ি রাখে খোঁজ বউকে নিয়ে ঘোরে রোজ শ্বশুর বাড়ি রাখে খোঁজ বউকে নিয়ে ঘোরে রোজ মাঝ গ্রামে কেমন আছে মাঝ গ্রামে কেমন আছে রাখে না খবর রাখে না খবর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর ছেলে এখন মস্ত বড় গেছে বাঁধন ছিঁড়ে সব সময় মাকাদে বসে আধার স্বপ্ন পুড়ে ছেলে এখন মস্ত বড় গেছে বাঁধন ছিঁড়ে সব সময় মাকা দেব সেই আধার স্বপ্ন পুড়ে জীবন হইল ছিন্ন ভিন্ন সময় ভালো ছেলের জন্য জীবন হইল ছিন্ন ভিন্ন সময় ভালো ছেলের জন্য তাই স্বপ্ন ভাঙা মায়ের চোখে মৃত্যুরই প্রহর মৃত্যুরই প্রহর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর শ্বশুর বাড়ি রাখে খোঁজ বউকে নিয়ে ঘুরে রোজ শ্বশুর বাড়ি রাখে খোঁজ বউকে নিয়ে ঘুরে রোজ মাঝ গ্রামে কেমন আছে মাঝ গ্রামে কেমন আছে রাখে না খবর রাখে না খবর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর